সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সে নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল সৃষ্টি নাহি হলে তোমার হতো না গো কিছু এ পৃথিবীর সৃষ্টি যাহা সৃষ্টি নাহি হলে তোমার হতো না গো কিছু এই পৃথিবীর সৃষ্টি যাহা সবই তোমার পিছু তোমার নামে গন্ধ ছড়াই চামেলি বকুল রে সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল রহমতের ধারা হয়ে আসলে দুনিয়ায় জড়িয়ে নিলে গরিব দুঃখী গভীর মমতায় রহমতের ইলহারা হয়ে আসলে দুনিয়ায় জড়িয়ে নিলে গরিব দুঃখী গভীর মমতায় তোমার নামে সবাই পাগল সকলে আকুল রে সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল তোমার শুভ আগমনে রোমের প্রাসাদ কাপে খতম হলো জালিম শাহি সবই ধাপে ধাপে তোমার শুভ আগমনে রোমের প্রাসাদ কাপে খতম হলো জালিম শাহি সবই ধাপে ধাপে সাম্যের গান গাইলে তুমি তুমি যে অতুল রে সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল সব মানুষের সেরা মানুষ মোহাম্মদ রাসুল সেই নামেতে গান গাহিতে প্রাণটা যে ব্যাকুল রে প্রাণটা যে ব্যাকুল www.onibus.in